পর্যন্ত আপনারা পবিত্র কোরআনের তফসিরের আয়োজন করেছেন সেই জন্য আল্লাহর লাখো শুক্রিয়া সাথে সাথে আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনারা আমার মতো গুণাগারকে কেন্দ্র করে এই মুবারক তসিরুল কোরআন সমাবেশগুলির ব্যবস্থা করেছেন এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে কোরআনের পরিপূর্ণ হেদায়ত দান করুন ধারাবাহিকভাবে একাধারে পনেরো দিন যাবৎ এই তফসির চলছে আজকে পনেরোতম দিন এবং আপনাদের আয়োজিত প্রোগ্রামগুলির আজকেই শেষ দিন বিগত তারিখে সেই ধারাবাহিকতা রক্ষা করে সুরায় তোহার নয় নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছিল এ আয়াতের ভিত্তিতে এ আয়াতের মোটামুটি তফসিল পেশ করে শেষ করা হয়নি তাই আজকেও আপনাদের খেদমতে আমি সুরায় তোহার নয় নম্বর আয়াত তিলাবাত করেছি প্রথম আয়াত থেকে ধারাবাহিকভাবে আট নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির ধারাবাহিক তফসির বিগত দিনগুলিতে পেশ করা হয়েছে যারা সবগুলি প্রোগ্রামে নিয়মিত ছিলেন না তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে একে একে আটটা আয়াতের তফসির চলে গেল আমরা নিয়মিত ছিলাম না জানি না ওইগুলি বাদ দিয়া নয় নম্বর আয়াত কতটুকু বুঝবো এই প্রশ্ন যাদের মনে আসতে পারে তাদের সান্ত্বনার জন্য বলি বিগত নয়টি আয়াতে বিভিন্ন প্রসঙ্গ ক্রমে এই কথাটাই বোঝানো হয়েছে যে হে রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সত্য দিন প্রচারে আপনার সত্য দিন প্রচারের পথে যে সমস্ত বাধা আসছে বিরুদ্ধবাদীরা আপনার বিরুদ্ধে যত দুশ্মনী করছে আপনার বিরুদ্ধে যত কুৎসা রচনা করছে এইগুলির দ্বারা নিশ্চয়ই আপনার কষ্ট হয় তবে এই কষ্টগুলি একা আপনার বেলায় নয় সমস্ত নবী রসুলগণকেই দুশ্মনদের দুশ্মনী উপেক্ষা করে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধতা উপেক্ষা করে শত্রুদের সকল প্রকার শত্রুতাকে তোয়াক্কা না করেই এইভাবে দিনে হকের দাওয়াত দিতে হয়েছে এবং দুশ্মনের সাথে মোকাবেলা করতে গিয়ে দুনিয়াতে বহু কষ্ট তাদেরকেও করতে হয়েছে এমর্মে আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিয়ে পূর্ববর্তী নবীগণকেও যে দাওয়াতের কাজে কষ্ট করতে হয়েছে এবং শত্রুদের বহুমুখী নির্যাতনের শিকার হতে হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ এই সুরার ভিতরে সুরায় তহার ভিতরে বিশেষভাবে হজরত মুসা আলহিসাম দিনে হকের দাওয়াত দিতে গিয়ে শত্রুদের হাতে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এই বিবরণের শুরুতেই আল্লাহ বলেন সুরে তোহার নয় নম্বর আয়াতে ওয়াহাল আতা কাহাদিস মুসা অর্থাৎ আপনি কি মুসা আলহিসের কথা জানেন আরবি ভাষার এটা একটা বাচন ভঙ্গি বাংলাতেও আছে কাউকে কোনো কথা গুরুত্বপূর্ণভাবে বোঝাবার জন্য সেই বিষয়ে আগে তাকে প্রশ্ন করা হয় প্রশ্নকারী নিজেও জানেন যে এই প্রশ্নের জবাব সে জানে না প্রশ্নকারী জানেন এই প্রশ্নের জবাব সে জানে না তারপরও প্রশ্ন করেন কেন তার বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য তাই আল্লাহ ফকরাবুল আলমিন এই ভঙ্গিতেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য সুরায় তোহার নয় নম্বর আয়াতে বলেন ওয়াহাল আতা কাহাদিস মুসা আপনি কি হজরত মুসা আলহ সালামের কথা জানেন অর্থাৎ আপনি তো জানেন না গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিন আমি আপনার সামনে পেশ করছি হজরত মুসা আলহ ইসালাম দিনে হকের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন শত্রুদের হাতে সেই বিবরণ আমি আপনার সামনে তুলে ধরছি এই বিবরণ দানের এক পর্যায়ে এই সুরার ভিতরে এক আয়াতে আল্লাহ বলেন ওয়াফাতান না কাফুতুনা এইভাবে আমি আপনাদেরকে বহু কঠিন ফিতনার সম্মুখীন করেছি হজরত মুসা আলহিসাম দিন হকের দাওয়াত দিতে গিয়ে বহু কঠিন কঠিন ফিতনার সম্মুখীন হয়েছেন আমাদের বর্তমান সমাজেও ফিতনা শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি মুহাসিরিন কেরাম তফসিরের কিতাবে লেখেন ফিতনা শব্দটা কোরআনে তিনটা অর্থে ব্যবহৃত হয় কোন সময় ফিতনা শব্দটাকে বিপদ অর্থে ব্যবহার করা হয় কোন সময় ফিতনা শব্দটাকে বিপদের কারণ বুঝাবার জন্য ব্যবহার করা হয় কোন সময় ফিতনা শব্দটাকে বিশেষ পরীক্ষা বুঝাবার জন্য ব্যবহার করা হয় এই তিন অর্থের কোন না কোন অর্থে পবিত্র কোরআনে ফিতনা শব্দ ব্যবহার করা হয় একটা অর্থ হলো বিপদ ফিতনা শব্দের এক অর্থ হলো বিপদ ফিতনা শব্দের আরেক অর্থ হলো বিপদের কারণ ফিতনা শব্দের আরেক অর্থ হলো কঠিন পরীক্ষা যে আয়াতে আল্লাহ হজরত মুসা আলহিসামকে বলেছেন আমি আপনাকে বহু কঠিন ফিতনার সম্মুখীন করেছি এই আয়াতে এই ফিতনাগুলি বলতে আল্লাহ ফকরাবুল আলমিন বিপদ বুঝাচ্ছেন বহু বিপদের সম্মুখীন হয়েছেন আপনি দুনিয়াতে আমার দিনে হকের দাওয়াত দিতে গিয়ে কাজেই মুসা আলহিসামও যেহেতু অন্যান্য নবীগণ যেহেতু দিনের দাওয়াত দিতে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই দিনে হকের দাওয়াত দিতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়া সেটা হে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম একা আপনার বেলায় নয় বরং সকল নবী রসুলগণেরই বেলায় এ মর্মে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক হাদিসে বলেন আসাদুন্নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আউকামা কাল আলহিসাম অর্থাৎ রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আফদের সম্মুখীন হয়েছেন নবী রসুলগণ নবীগণের পরে যারা যত বেশি নবীগণের সঠিক অনুসারী হবেন তারা তত বেশি দুনিয়াতে বিপদ আফদের সম্মুখীন হবেন আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই বিপদের সম্মুখীন করেন কেন এর বিভিন্ন কারণ এর একটা সাধারণ কারণ হল আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর দিনের কাজ করে আল্লাহর কাছে যে পরিমাণ পুরস্কারের যোগ্য হন এই সমস্ত বিপদ আপদের বিনিময়ে আল্লাহ তাদেরকে এর চেয়ে বহুগুণ বড় পুরস্কার দান করতে চান এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালাদের বিপদ আফদ এইগুলি আসলে বিপদ নয় বরং এইগুলি তাদের জন্য মঙ্গল হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম সাধারণ মুমিন মুসলমান সম্পর্কেও বলেছেন যে কোন একজন মুমিন মুসলমানের পায়ে যদি একটা কাঁটা ফুটে কাঁটা ফুটার দ্বারা যতটুকু কষ্ট হয় আমরা সাধারণত পায়ে কাটা ফুটার কষ্টকে একটা বিপদ বলি না কারণ এটা খুব বড় একটা কষ্ট নয় খুব বড় কষ্টকে বিপদ বলা হয় কাটা ফুটার কষ্ট এত বড় কষ্ট নয় যেটাকে বিপদ বলা যায় এই জন্য আল্লাহ রসুল এত তুচ্ছ একটা কষ্টের দ্বারা উদাহরণ দিয়েছেন রসুল বলেন কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে এই কাটা ফুটার দ্বারা তার যে পরিমাণ কষ্ট হয় এর বিনিময়েও যদি আল্লাহর কাছে তার কোনো গুণা থাকে তাহলে আল্লাহ তার গুণা মাফ করেন আর কাটাফুটার মুহূর্তে যদি তার কোনো গুণা না থাকে এই সামান্য কষ্টের বিনিময়েও আল্লাহ ফকরাবুল আলমিন তার মর্যাদা বড় করে দেন তার বন্দিগীর দ্বারা যে পুরস্কারের যোগ্য হয়েছিল এর চেয়ে বড় পুরস্কারের যোগ্য করে দেন আর এক হাদিসে আল্লাহ রসুল বলেন কোন মুমিন বান্দা যদি তার একটা দরকারি জিনিস একটা পকেটে রাখে দরকারের সময় ভুলবশত ভিন্ন পকেটে হাত দেয় জিনিসটা কি পাবে না পাওয়ার কারণে মুহূর্তের জন্য তার মনে একটা টেনশন আসবে যে আমার জিনিসটা কি হারিয়ে গেল সাথে সাথে অপর পকেটে হাত দিয়ে জিনিসটা পেয়ে গেল কতক্ষণের টেনশন হইল কয়েক সেকেন্ডের বিপদ বিপদের বিপদ বলা যায় এত বড় টেনশন নয় কিন্তু আল্লাহ রসুল বলেন এই কয়েক সেকেন্ডের সামান্য টেনশনের বিনিময়েও যদি সে মুমিন হয়ে থাকে আর আল্লাহ আমাকে এর জন্য উত্তম পুরস্কার দেবেন এই মর্মে মনকে সান্ত্বনা দিতে পারে দুইটা শর্ত দুনিয়াতে মুমিন বন্দারা বিপদ সহ্য করলে আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবে দুইটা শর্তে একটা শর্ত হলো তার মুমিন হতে হবে আর একটা শর্ত হলো এর বিনিময়ে আল্লাহর কাছে আমি বিশাল পুরস্কার পাব এমনকে এ মর্মে মনকে সান্ত্বনা দিতে হবে এই দুটো মর্মই আল্লাহ রসুলের আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে তার ভাষায় বুঝিয়েছেন ইমানান ও এহতেসাবান তার যদি ইমান থাকে এবং এর বিনিময়ে আমি আল্লাহর কাছে বিরাট পুরস্কার পাবো এ মর্মে যদি মনকে সান্ত্বনা দিতে পারে এক পকেটের জিনিস অন্য পকেটে রাখার পরে ভিন্ন পকেটে হাত দিয়ে না পাওয়ার কারণে যত সামান্য টেনশন তার হয়েছে আল্লাহ রসুল বলেন এর বিনিময়ে আল্লাহ হয়তো তার গুণ মাফ করেন আর না হয় তার মর্যাদা বাড়াই দেন এই কথাগুলি বুঝলে এবার ওই হাদিসের মর্মটা বোঝা সহজ হয় যে হাদিসে রসুল বলেন আসাদুন্নাসি আনিল আম্বিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল দুনিয়াতে সবচেয়ে বেশি বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীগণ নবীগণের পরে তাদের অনুসরণে যারা যত বেশি অগ্রসর হবে তারা তত বিপদের সম্মুখীন হবে এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে এভাবে বিপদের সম্মুখীন হন কেন তাই আল্লাহ ফাকরাবুল আলমিন হজরত মুসা আলহিসামকে বলেন ওয়াফাতান্না আমি আপনাকে দুনিয়াতে বহু কঠিন ফিতনা সমূহের সম্মুখীন করেছি এবার দয়া করে বলবেন কি এখানে ফিতনা বলতে কি বোঝানো হয়েছে বিপদ এই ফাতান্না কা ফুতুনা এই ফুতুনা শব্দের দীর্ঘ তফসিল আছে এক হাদিসে উল্লেখ আছে হজরত সাইদ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালু রইসুল মুহসরিন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুকে ফাতান্না কা ফুতুনা এই সেন্টেন্সটার ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিলেন তফসিল জিজ্ঞাসা করেছিলেন তারা দুজন সাহাবি সাইদ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালানহু ইনিও একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু ইনি একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর দুটো পরিচয় আমাদের ভালো রকম স্মরণ রাখলে ভালো হবে একটা হলো তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের আপন চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাসের একটা পরিচয় হলো তিনি রাসুলের আপন চাচাতো ভাই আর একটা পরিচয় উনার ইনি মোহাম্মদুর রসুল্লাহামের সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসির কোরআন মোহাম্মদুর রসুল্লাহর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসির কোরআন সাহাবায় কেরাম কোরআনের তফসির সরাসরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছ থেকে শিখেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম ত্রিশ পারা কোরআনের তসির সরাসরি আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছ থেকে শিখেছেন এ আল্লাহ পাক রাব্বুল আলমিন একায়তে বলেন লা সুম্মা ইন্না আলাইনা বায়ানা অর্থাৎ হে রসুল করিম সাল্লাম আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তাৎক্ষণিকভাবে জপতে থাকবেন না রাসুল প্রথম প্রথম এমনটা করতেন একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন অপরদিকে রাসুল তাড়াহুড়া করে তা জপতে থাকতেন কারণ রসুলের উদ্দেশ্য ছিল যে নাজিল করতে করতে যদি আমি মুখস্থ করে শেষ করতে না পারি তাহলে কোরআনের যে শব্দগুলি আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দগুলি আমার উম্মত পাবে কোথায় বলেন তো কেমন অসৎ উদ্দেশ্যে আল্লাহ রসুল হুরা করে জপতে থাকতেন খুব সৎ উদ্দেশ্যে বহুত বড় সৎ উদ্দেশ্যে রসুল এটা করতেন আল্লাহ বাধা দিয়া বলেন সরি আমার গলা একটু ইহা অসুবিধা আছে সাউন্ড নষ্ট হইয়া যায় কিছুক্ষণ কথা বল ফাঁকে ফাঁকে একটু গরম চাপান করলে গলাটা ক্লিয়ার হয় কিন্তু দেখতে এটা বেশ সুন্দর দেখায় এই জন্য আমি আপনাদের কাছে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ বলেন লাহারিক বিহি লিসানা কালি তা জ্বালাবি আমি যখন কোরআন নাজিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না আপনার আশঙ্কা হয় মনে নি না তাকে আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি আমার নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব সুতরাং আপনার জপার দরকার নাই শুধু আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করি তখন আপনি গভীর মনোযোগে শুধু লক্ষ্য করবেন তারপর বলেন অতঃপর যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ দেখাইয়া দেব ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আমি আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেব এই আয়াত পরিষ্কার হয়ে গেল এই আয়াতের দ্বারা যে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলামকে আল কোরআনের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদের লক্ষ্য করার ব্যাপার হল নবী আরবি নবীর মাতৃভাষা আরবি নবীর কাছে কোরআন নাজিল হইল যে কোরআন নাজিল হইল যে ভাষায় সেই ভাষাও আরবি আরবি নবীর কাছে আরবি ভাষাভাষী নবীর কাছে আরবি ভাষায় নাজিলকৃত কোরআনের ব্যাখ্যা যদি আল্লাহর শিক্ষা দিতে হয় তাহলে যাদের মাতৃভাষা আরবি নয় তারাও কি কোন উস্তাদের কাছে তসির না শিখে নিজেই মুফাসির হয়ে যেতে পারে এই ব্যাপারে আমাদের অনেকের কাছে সুস্পষ্ট কোনো ধারণা নাই কেউ কেউ মনে করেন আজকাল কোরআনের ট্রান্সলেশনের অভাব নাই বাংলা ভাষায় কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায় উর্দু ভাষায় অনুবাদ পার্সি ভাষায় অনুবাদ ইংলিশে অনুবাদ বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ কিনতে পাওয়া যায় আমি তা কিনে নিয়ে ঘরে বসে বসে পড়ে নেব তারপর আমি নিজেই মুফাসিরে কোরআন হয়ে যাব বললারও না আল্লাহ রাসুলকে বলেন আপনাকে আমি কোরআনের তফসিল শিক্ষা দেব কাজেই যেমন ভাবে দুনিয়ার কোন বিষয় নিজে নিজে পরে শিক্ষিত হওয়া যায় না শিক্ষক লাগে শিক্ষক ছাড়া দুনিয়ার কোন শিক্ষা কেউ নিজে নিজে গ্রহণ করতে পারে না ঠিক তেমনি ভাবে কোরআনের শিক্ষক নিজে নিজে হওয়া যায় না শিক্ষক লাগে প্রথমে আল্লাহ শিক্ষক হয়ে মোহাম্মদুর রসুল হোসেনকে কোরআন শিক্ষা দিয়েছেন নিজে নিজে কেন কোরআন শিখা যাবে না এর একটা সহজ উদাহরণ শোনেন আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় বাকারার একায়তে বলেন এই পর্যন্ত নাজিল হইল আগের দিন এতে আল্লাহ বলেন হে রোজাদারেরা তোমরা এখন থেকে সারা রাত বর খানা পিনা করতে পারো যতক্ষণ পর্যন্ত সাদা সুতার থেকে কালো সুতা পৃথক না হয় হাত্তা ইয়াতাবাজ্জান আলাকুম যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য পার্থক্য না হয় আল খাইতুল আবিয়দ সাদা সুতা মিনাল খাইতিল আসুয়াদ কালো সুতার থেকে এ আয়াত নাজিল হওয়ার পর কোন কোন সাহাবি রাত্রে শোয়ার সময় বালিশের এক পাশে সাদা সুতা আর এক পাশে কালো সুতা রাখতেন যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পার্থক্য দেখা না যেত ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে মনে করতেন কোন কোন সাহাবি সেহরি খাওয়ায় বসে এক পায়ে একটা সাদা সুতা আর এক পায়ে একটা কালো সুতা বেঁধে নিতেন যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতার রং পৃথকভাবে ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে মনে করতেন পরে যখন রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত বুঝা নিয়া সাহবায় কারামের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বুঝতেছেন দেখা ধরা পড়ল তাদের ভাষাও আরবি কোরআন না দিল আরবি ভাষায় আর তারা মনে করলেন আমাদের নিজেদের ভাষা আরবি আমরা তো আরবি ভাষা বুঝি আরবিতে কোরআন নাদিল হয়েছে যেভাবে বুঝি সেইভাবে আমল করি অবস্থাটা যখন রসুলের কাছে ব্যক্ত করা হইল আল্লাহ ফাকরাবুল আলমিন এর ব্যাখ্যা শিক্ষা দিয়া রসুলের কাছে দুইটা শব্দ নাজিল করেছেন মিনাল ফাজিরি আগের দিন হয়েছে আর এর অনুবাদ যেভাবে বুঝতেছিলেন ওই যে শুদ্রাইয়া দিয়া পরের দিন দুইটা দুইটা শব্দ নাজিল হয়েছে মিনাল ফাজিরি এই মিনাল ফাজিরি দুই শব্দের দ্বারা আল্লাহ বুঝাতে চান আগের দিনের আয়াতে আমি সাদা সুতা বলতে যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পারো আগের দিনের আয়াতে আমি কালো সুতা বলতে যা বুঝিয়েছি তোমরা তা বুঝতে পারো তোমরা যা বুঝেছ আমি সেই অর্থে এই কথাগুলি বলিনি আগের দিনের আয়াতে আমি কালো সুতা বলতে ভুর রাতের পূর্বাকাশের ঘন কালো অন্ধকার রং বুঝিয়েছি আগের দিনের আয়াতে আমি সাদা সুতা বলতে বুর্রাতের পূর্বাকাশের ফর্সা রং অর্থে সাদা সুতা শব্দ ব্যবহার করেছি আর আকাশের ঘন অন্ধকার কালো রং অর্থ বোঝাবার জন্য কালো সুতা ব্যবহার করেছি এবার বলেন বাংলা ভাষাভাষী নিজে নিজে কোরআনের অনুবাদ করে কোরআন বুঝবে দূরের কথা উর্দু ভাষী ইংরেজি ভাষাভাষী কোরআনের অনুবাদ করে নিজে নিজে কোরআন বুঝবে দূরের কথা যে নবীর কাছে কোরআন নাজিল হইল নবী ছিলেন আরবি ভাষাভাষী সাহাবায় কেরাম ছিলেন আরবি ভাষাভাষী তারা নিজেরা আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও আরবি ভাষায় কোরআন নাজিল হওয়া সত্ত্বেও ব্যাখ্যা আল্লাহ ফাকরাবুল আলমিনকে শিক্ষা দিতে হয়েছে সুতরাং কোরআন নিজে নিজে বুঝার ব্যাপার নয় এটা বুঝনেওয়ালাদের কাছ থেকে বুঝে নেওয়ার ব্যাপার কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তফসিরুল কোরআন কোরআন বুঝাইয়া দেওয়ার নাম তফসিরুল কোরআন আল্লাহ ফকরাবুল আলমিন রাসুলকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন রাসুল সঠিকভাবে বুঝেছেন না বে ঠিকভাবে বুঝেছেন রাসুল করিম সাল্লাম আল্লাহর কাছ থেকে কোরআনের তফসির সঠিকভাবে বুঝে নিয়ে এবার রাসুল হলেন তফসিরুল কোরআনের শিক্ষক আল্লাহর কাছে তিনি ছিলেন ছাত্র শিক্ষা গ্রহণ করার পরে এবার তিনি হলেন সাহাবায় কেরামের শিক্ষক এবার তিনি শিক্ষক কাদের জন্য রাসুল আল্লাহর কাছে তফসিরুল কোরআনের ছাত্র আর সাহাবায় কেরামের কাছে রসুল তফসিরুল কোরআনের শিক্ষক এবার রসুল শিক্ষক হয়ে সাহাবায় কেরামকে কোরআনের তিসপাড়া কোরআনের তফসির শিক্ষা দিয়েছেন যেমনটা আল্লাহর কাছ থেকে শিখেছিলেন তেমনটা না ভিন্নটা আপনাদের কি মনে হয় যেমনটা আল্লাহর কাছ থেকে শিখেছিলেন তেমনটা না ভিন্নটা তেমনটা এই জন্য কেরাম লেখেন মোহাম্মদুর রসুল্লাহ সরাসরি যাদেরকে কোরআনের তফসির শিক্ষা দিয়েছেন যেহেতু আল্লাহর কাছ থেকে যেমনটা শিখেছিলেন ঠিক তেমনটাই শিক্ষা দিয়েছেন এই জন্য সাহাবায় কেরামের পরে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তফসির করবেন এদের তফসির যদি সাহাবায় কেরামের তফসিরের অনুকূলে হয় তাহলে এদের তফসির সহি তফসির সাব্যস্ত হবে কারো তফসির যদি সাহাবায় কেরামের তফসিরের প্রতিকূলে হয় তাহলে সেই তফসির গলত তফসির সাব্যস্ত হবে যার তফসির সাহাবায় কেরামের তফসিরের অনুকূলে হয় প্রমাণ হবে এই তফসিরই তারা রসুলের কাছ থেকে শিখেছিলেন রাসুল এই তফসিরটাই আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছ থেকে শিখেছিলেন এই জন্য মুফাসির কেরাম তফসিরের কিতাবে বিশেষত তফসিরের মূলনীতি বিষয়ক কিতাবাদিতে সহি তফসির কোরআনের সহি তফসির পাওয়া যায় কোথায় এর ছয়টা ঠিকানা বর্ণনা করেছে কোরআনের সহি তফসির ছয় ঠিকানায় পাওয়া যায় প্রথম ঠিকানার নাম তফসিরুল কুরআন বিল কুরআন দ্বিতীয় ঠিকানার নাম তফসিরুল কুরআন বিল আহাদিসিন নবিয়া তৃতীয় ঠিকানার নাম তফসিরুল কুরআন বি আসারি সাহাবাতি রবি আল্লাহ তালান হুমাজ ভাই চতুর্থ ঠিকানার নাম তফসিরুল কোরআন বি আকওয়ালি তাবেইনা রাহিমাহমুল্লাহ পঞ্চম ঠিকানা তফসিরুল কোরআন বি ইজতেহাদিল মুস্তাহিদিন রাহিমাহমুল্লাহ ষষ্ঠ ঠিকানা তফসিরুল কোরআন বিল কওয়াইদিল আরাবিয়া বিহাসবিমা ইয়াক্তাদিহি তাকাতুল বাশারিয়া এই আরবি নামগুলি যারা বুঝেন না অথবা যারা স্মরণ রাখতে পারবেন না তাদের জন্য বাংলায় বলি তফসিরের নীতি বিষয়ক কিতাবাতির লেখা আছে পবিত্র কোরআনের ছয় পবিত্র কোরআনের সহি তফসিল পর্যায়ক্রমে ছয় ঠিকানায় পাওয়া যায় পর্যায়ক্রমে মানে সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক আগেরটা আগে পরেরটা পরে কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা যদি অস্পষ্ট হয় তাহলে সেই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সর্বপ্রথম কোরআনের অন্য আয়াতে আছে কিনা দেখতে হবে এটার নাম তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের এক আয়াতের ব্যাখ্যা কোরআনেরই আর এক আয়াতের দ্বারা এর নাম তফসিরুল কোরআন বিল কোরআন আমি দুঃখিত এই বিষয়গুলি আমাদের বর্তমান সমাজের মুসলমান বিশেষত উচ্চ শিক্ষিত মুসলমানদের জন্য উচ্চশিক্ষিত আলেমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমি নির্ধারিত সময় সীমার ভিতরে বিষয়গুলি সবিস্তারে আলোচনা করতে পারব না আমি শুধু একটু আবার দিব আপনাদেরকে তফসিরুল কোরআন বিল কোরআন এর একটা উদাহরণ শুনে আল্লাহ ফকরবুল আলমিন সুরায় সুরায় ফাতেহার একায়তে বলেন ইহদিন সিরাতল মুস্তাকিম তোমরা আমার কাছে এভাবে দোয়া করো হে আল্লাহ আমাদেরকে সুজাপদ দেখাও সুজাফত বলতে কোন ফত বোঝায় এরপরে রায়াতেই আল্লাহ সুজাপতের ব্যাখ্যা দিয়া বলেন আলাইহিম হে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছ তারা যে পথে জীবনযাপন করেছেন তাদের পথ সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার সুজাপথ ইহদিন মুস্তাকিমের মধ্যে আসিরাতল মুস্তাকিম এর অর্থ সুস্পষ্টভাবে চিহ্নিত নয় কিছুটা চিহ্নিত করে দেওয়া হয়েছে কুনায়াতে পরেরটাতে সিরাতল্লাদিন আনামতা আলহিম তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ এবার তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বলতে কাদেরকে বুঝায় এই প্রশ্নের জবাবটা এখানেও অস্পষ্ট এখানেও অস্পষ্ট তাই আল্লাহ এটাকে আবার আরেক আয়াতে সুস্পষ্ট করে দিয়ে বলেন চার দল মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্ধা এক নম্বর দল হলেন নবীগণ দুই নম্বর দল হলেন সিদ্দিকগণ তিন নম্বর দল শহীদগণ চার নম্বর দল সালেহগণ আবার স্পষ্টতা দেখে নবীগণের ডেফিনেশন কি সিদ্দিকগণের ডেফিনেশন কি শহীদগণের ডেফিনেশন কি সালেহগণের ডেফিনেশন কি এই চারটা ডেফিনেশন বলতে গেলে আমার বাকি সময় এখানেই কাটাতে হবে ফাতান্না কাফুতুনা মুসানবী আপনাকে আমি বহু ফিতনার সম্মুখীন করেছি সেই আলোচনা পর্যন্ত পৌঁছা যাবে না সুস্পষ্ট ডেফিনেশন তফসিলে লেখা আছে নবীগণ কাদেরকে বলা হয় সিদ্দিকগণ কাদেরকে বলা হয় শহীদগণ কাদেরকে বলা হয় সালেহগণ কাদেরকে বলা হয় আমরা শুধু এখানে একটা উদাহরণস্বরূপ এই আয়াতটা শুনলাম যে সিরাত আল মুস্তাকিমের তফসির হল সিরাত আল্লাদিনা আনআমতা আলাইহিম আর সিরাত আল্লাদিনা আনআমতা আলাইহিমের তফসির হইল মিনান সিদ্দিকিন এই যে সিরাত সিরাতে মুস্তাকিমের সহি তফসির পাইলাম কত নম্বর ঠিকানায় এক নম্বর ঠিকানায় তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের এক আয়াতে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে অনুসন্ধান করো সর্বপ্রথম কোরআনেরই ভিন্ন আয়াতে তার সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তবে সেখানে কোরআনের এক আয়াতের তফসির হবে কোরআনেরই আর এক আয়াতের দ্বারা <coughs> এই ঠিকানাটার নাম তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের সহি তফসির পাওয়া যাওয়ার দুই নম্বর ঠিকানা তফসিরুল কোরআন বিল আহাদিস নববিয়া কোরআনের কোন আয়াতে যদি এমন একটা বিষয় আলোচনা করা হয় যেটা সুস্পষ্ট নয় অনেক জরুরি এবং অনেক মজার কথা আছে আমার কাছে বলার টাইম নেই প্রশ্ন দেখতে পারে আল্লাহ সুস অস্পষ্ট অর্থবোধক কথা কোরআনে বলেন কেন সুস্পষ্টভাবে বলে দিলে আমাদের আর ওইখানে সেইখানে অনুসন্ধান করতে হইতো না এরকম প্রশ্ন অনেকের মনে থাকে অনেকে প্রশ্ন করেও ফেলে আল্লাহ এমনটা করেন কেন আল্লাহ বলেন তোমাদের উপকারের জন্য করি এর একটা উদাহরণ শুনে পৃথিবী এবং পৃথিবীর মানুষের অবস্থা দুই রকম এক অবস্থা সদা সর্বদা স্থায়ী তাকে কোনদিন পরিবর্তন হয় না আর এক অবস্থা পরিবর্তন পরিবর্তন হয় বুঝে থাকলে বলেন পৃথিবী এবং পৃথিবীর মানুষের অবস্থা কত প্রকার পরিবর্তনীয় অপরিবর্তনীয় পৃথিবীর যে অবস্থা অপরিবর্তনীয় কোনদিন পরিবর্তন হয় না সেই অবস্থার বিধান আল্লাহ সুস্পষ্ট ভাষায় পুরাণে বলে দেন অন্যত্র অনুসন্ধান করতে হয় না যেমন কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যতগুলি বৎসর আসবে সবগুলি বৎসরে মাস হবে বারোটা কোন বৎসর জীবনে কোনোদিন কেয়ামতের আগ পর্যন্ত এগারো মাসে কোনো বৎসর হবে না তেরো মাসে কোনো বৎসর হবে না তাইলে প্রতিটি বৎসর যে চিরকাল বারো মাসে হবে যে অস্থায়ী ব্যবস্থা না স্থায়ী ব্যবস্থা সুতরাং প্রতিটি বৎসরের ভিতরে একটা মাসের নাম হবে রমজান অস্থায়ী স্থায়ী কোন সময় এমন একটা বৎসর আসবে যে বৎসরের ভিতরে মাস বারোটা হলেও রমজান নামে কোনো মাস নাই আসবে কোনোদিন তাহলে প্রতিটি বৎসর বারো মাসে হবে এবং এর মধ্যে একটা মাসের নাম রমজান হবে এই ব্যবস্থাটা অস্থায়ী না স্থায়ী তাই আল্লাহ সুস্পষ্ট বিধান দিয়া বলেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা কুরআন হুদাল্লিন নাসি হুদা ওয়াল ফুরকান ফমান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসমহু রমজান মাস যে পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে সব কোন মাসে রোজা রাখা ফরজ সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রমজান কেন এটা স্থায়ী নিয়ম কোনো পরিবর্তন হবে না সুস্পষ্ট বিধান বলে দিলে কেয়ামত পর্যন্ত বিধান পরিবর্তনের কোনো প্রশ্ন আসবে না আর কতগুলি অবস্থা আছে অস্থায়ী পরিবর্তন হয় যেমন রমজান মাসে রোজা রাখা ফরজ যে আল্লাহ বলে দিলেন মাসের নাম তো সুস্পষ্ট বলে দিলেন কিন্তু দিন কতটা আল্লাহ সুস্পষ্ট বলেননি বলেন মাদুদাত কতেক দিন গনা বাসা কতেক দিন রোজা রাখা ফরজ কতেক দিন বলতে সুস্পষ্ট কোনো সংখ্যা বোঝায় কতেক দিন বলতে কি সুস্পষ্ট কোনো সংখ্যা বোঝায় আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিতে পারতেন হয়তো ত্রিশ আর না হয় উনত্রিশ কেন বললেন না আল্লাহ বলেন বললে তোমাদের জন্য বিপদ হবে সুস্পষ্ট বিধান পরিবর্তনীয় অবস্থায় সুস্পষ্ট ব্যবস্থা দিলে আমার বিধান তোমাদের জন্য অচল হয়ে যাবে আমার বিধান পালন করতে তোমরা ব্যর্থ হয়ে যাবে অক্ষম হয়ে যাবে যদি আমি পরিষ্কার ভাষায় বলে দিতাম যে রমজান মাস আসলে মুমিনদের জন্য তিরিশ দিন রোজা রাখা ফরজ হবে তাহলে যেই বছরই রমজান মাসের উনত্রিশ তারিখে চাপ দেখা সাব্যস্ত হয় ওই বছরই তোমাদের ঈদের দিন রোজা রাখতে হবে কোন দিন রোজা রাখতে হবে কারণ ত্রিশ দিন কথাটা সুস্পষ্ট ত্রিশ দিন সংখ্যাটা সুস্পষ্ট এবার বলুন রোজার দিনের সংখ্যা সুস্পষ্ট বলাটা আমাদের জন্য সুবিধাজনক ছিল না অস্পষ্ট বলাই সুবিধাজনক হল এবার বুঝলেন কিনা আল্লাহ কোরআনের বিভিন্ন বিধান অস্পষ্ট ভাষায় বলেন কেন অনেকের মনে প্রশ্ন জায়গা অনেক প্রশ্ন করেও আল্লাহ এমন করেন কেন সবগুলি বিধান ছোট বলে দিলেই আমরা হাদিসে অনুসন্ধান করতে হইতো না মুহাম্মদুর রসুল্লাহ জিন্দগিতে অনুসন্ধান করতে হইতো না সাহাবায় কেরামের জীবনীতে অনুসন্ধান করতে হইতো না তাবেইনের বিবরণে অনুসন্ধান করতে হইতো না মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণে অনুসন্ধান করতে হইতো না আরবি গ্রামারে কোরআনের ব্যাখ্যা অনুসন্ধান করতে হইতো না সুস্পষ্টভাবে আল্লাহ কোরআনে সব কথা বলে দিলে এমন প্রশ্ন যাদের মনে জাগে বলুন তো সমাধান সুন্দর আছে কিনা এই জন্য মুফাসিরিন কেরাম লেখেন কোরআনের কোন আয়াতের মর্ম যদি অস্পষ্ট হয় সেই অস্পষ্ট আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা সর্বপ্রথম কোরআনেরই আর এক আয়াতে অনুসন্ধান করো যদি সেখানে পেয়ে যাও যথেষ্ট কিন্তু অনেক ব্যাপার কোরআনে এমন আছে যে কোরআনে অস্পষ্টভাবে বলা হয়েছে অন্য কোন আয়াতেও সুস্পষ্টভাবে তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এমন পরিস্থিতিতে তোমরা এই অস্পষ্ট অর্থবোধক আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনের তফসিরের দ্বিতীয় ঠিকানা রাসুলের হাদিসে অনুসন্ধান করে সুতরাং নবীর হাদিস হল কোরআনের সহি তফসিরের কত নম্বর ঠিকানা এটার নাম তফসিরুল কোরআন বিল আহাদিস নবিয়া রসুলের হাদিস কি কাকে বলে কত প্রকার কি কি কোন হাদিসের দ্বারা মুসলমানের জীবনের কোন কথার দলিল হয় এই প্রশ্নগুলির জবাব সাধারণ সমাজে নাই রসুলের হাদিস সম্পর্কে বিশেষ বিজ্ঞ পারদর্শীরা ছাড়া আর কারো কাছে এই প্রশ্নগুলির কোনো পরিষ্কার জবাব নাই না থাকার কারণে রাসুলের হাদিস নিয়েও সমাজে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে রাসুলের তিনটা জিনিসের নাম রাসুলের হাদিস রাসুলের কতটা জিনিসের নাম রাসুলের হাদিস তিনটা জিনিস রাসুলের কথা রাসুলের কাজ রাসুলের সমর্থন রাসুলের কথার নাম রাসুলের হাদিস রাসুলের কাজের নাম রাসুলের হাদিস রাসুলের সমর্থনের নাম রাসুলের হাদিস এই তিনটা জিনিসকে রসুলের হাদিস বলা হয় এর বিভিন্ন প্রকার বেদ আছে এক পর্যায়ে রাসুলের সমস্ত হাদিস তিন ভাগে বিভক্ত একরকম হাদিসের নাম সহি এক প্রকার হাদিসের নাম হাসান এক প্রকার হাদিসের নাম জয়ীফ এক পর্যায়ে রসুলের সমস্ত হাদিস কত ভাগে বিভক্ত সহি হাসান জয়ীফ সাধারণ সমাজে এইগুলির কোন ধারণা নাই হাদিস সম্পর্কে বিজ্ঞ আলেমগঞ্জ জানেন মুসলমানদের কোন ধর্মীয় আকিদা বিশ্বাস প্রমাণিত করার জন্য জয়ীফ হাদিস দূরের কথা হাসান হাদিসও যথেষ্ট নয় সহি হাদিসের প্রয়োজন হয় বুঝে থাকলে বলুন ইসলামী কোন আকিদা বিশ্বাস প্রমাণের জন্য কোন প্রকারের হাদিসের দরকার হয় সহি হাদিসের মুসলমানের জীবনে কোন আমল প্রমাণ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট নয় কিন্তু হাসান হাদিসের দ্বারাও আমল প্রমাণিত হয় এবার বলেন আমল কোন হাদিসের দ্বারাও প্রমাণিত হয় হাসান হাদিসের দ্বারা প্রমাণিত হয় জয়ীফ হাদিসের দ্বারা ইসলামী কোনো আকিদাও প্রমাণ হয় না জয়ীফ হাদিসের দ্বারা ইসলামী কোনো আমলও প্রমাণিত হয় না কিন্তু কোন প্রমাণিত আমলের ফজিলত প্রমাণ হয় আকিদা প্রমাণ হয় সহি হাদিসের দ্বারা আমল প্রমাণ হয় হাসান হাদিসের দ্বারা ফজিলত প্রমাণ হয় জয়ীফ হাদিসের দ্বারা এক প্রকারের জয়ীফ হাদিসের দ্বারা আমলের ফজিলত প্রমাণ হয় এই কথাগুলি যারা জানেন না অথবা বুঝেন না তাদের কাছে এই না তুমি যে আমল করছো যে হাদিস সহি না এটা বলার কোনো মানে আছে এবারটা কি জানে সহিদিস কাকে বলে এই লোকটা কি জানে সহিদিসের দ্বারা কি প্রমাণ হয় সুতরাং হাদিস সম্পর্কে যারা বিজ্ঞ নয় এদের কাছে তোমার হাদিস সহি না হাদি এই হাদিস ঠিক নয় এই সমস্ত কথা বলা ঠিক নয় কোরআনের কোন আয়াতের তফসির যদি কোরআনের অন্য আয়াতে পাওয়া না যায় তাহলে কোরআনের সেই আয়াতের সহি তফসির অনুসন্ধান করতে হবে কোরআনের সহি তফসিরের দ্বিতীয় ঠিকানায় এবার বলুন দ্বিতীয় ঠিকানাটা কি এটার নাম তফসিরুল কোরআন বিল আহাদিস নবিয়া এর একটা উদাহরণ উদাহরণ বললে সময় যাবে নষ্ট হয়ে যাবে কি করব আমি তবুও যতটুকুই সময় নষ্ট হোক যে কথাটাই বুঝি ভালো রকম বোঝার চেষ্টা করি এইটা হলে ভালো হয় কথা যেহেতু শেষ হবেই না কাজে যাই বুঝি ভালো রকম বুঝি পুরাণের আয়াতের তফসির যে রসুলের হাদিসের দ্বারা হয় এর একটা প্রমাণ আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا হে মোহাম্মদুর রসুল্লাহ আসলামের উম্মতেরা আমি আল্লাহ যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি কাজেই তোমাদেরকে আমি সাক্ষী রূপে অবলম্বন করব লিতাকুন সুহাদা আলান্নাস পূর্ববর্তী অন্যান্য উম্মদের ব্যাপারে তোমরা হবে হাসরের মাঠে সাক্ষী আর তোমাদের সমর্থনের জন্য তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ হবেন হাসরের মাঠে আমার বিচারের আদালতে মোহাম্মদুর রসুল্লাহ হবেন তোমাদের পক্ষে সাক্ষী এই যে আল্লাহ কোরআনে বললেন হাসরের মাঠে অন্য উম্মতের ব্যাপারে আমরা হব সাক্ষী আর আমাদের ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ হবেন সাক্ষী কোন মামলায় কোন মুকদ্দমায় সাক্ষী এবং বিচার তো কোন মামলার জন্য লাগে মামলাটা কি এই মামলা মোকদ্দমার কোন বিবরণ কোরআনের কোন আয়াতে নাই আছে রাসুলের হাদিস সুতরাং সুরাতুল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের তফসির কোরআনের আয়াতের দ্বারা হবে না রসুলের হাদিসের দ্বারা হবে এটার নাম তফসিরুল কোরআন বিল আহাদিস নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের তফসির সহি বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডের কিতাব তফসির অধ্যায়ে তফসিরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ হজরত নু আলি ইসলামের বেইমান উম্মদদেরকে প্রশ্ন করবেন তোমরা বেইমান অবস্থায় মরলে কেন তোমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোন নবী দুনিয়াতে যাননি বলেন তো কোন নবীর উম্মদকে প্রশ্নটা করা হবে এরা বলবে মা তানা মিন নাজির বেইমান হয়ে মরলে জাহান নামে যেতে হবে এমন কথা বলার মতো কোন নবী দুনিয়াতে আমাদের জীবনে যাননি সত্য বললো না মিথ্যা বলল কেন মিথ্যা বলে যান বাঁচাবার জন্য আল্লাহ অন্য আয়তে বলেন বালিল ইনসানু আলা নাফসিহি পাপিষ্টরা হাসরের মাঠে নিজেদের পাপের কথা অস্বীকার করবে যদিও মনে মনে জানা থাকবে তার কি পাপ করেছিল তাহলে পাপিস্টরা হাসরের মাঠে নিজেদের পাপের কথা অস্বীকার করবে ভুলে যাওয়ার ভুলে যাওয়ার কারণে না জেনে শুনেই আল্লাহ ফাকরাবুল আলমিন তখন নুহ আল ইসলামকে জিজ্ঞেস করবেন আপনার উম্মতারা এগুলি কি বলছে নুহ আল ইসলাম বলবেন আল্লাহ আপনি জানেন আমি গিয়েছি তাদেরকে দাওয়াত দিয়েছি একাধারে সাড়ে নয়শ বছর নুহ আল ইসলাম সাড়ে নয় শত বৎসর দাওয়াত দিয়েছে নয়শ বছরের দাওয়াতে মাত্র চল্লিশ জন ইমান এনেছিল আল্লাহ নু আল ইসলামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন এই চল্লিশ জন সারা বর্তমান দুনিয়ার আর কোন মানুষ যতদিন পর্যন্ত আপনি দাওয়াত দিতে থাকবেন কেউ কবুল করবে না আমি আল্লাহ গ্রিন জানি ভবিষ্যৎ জানি এরা কেউ কবুল করবে না তখন নুহ আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يذلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا হে আল্লাহ আপনি যেহেতু জানেন এদের কেউই মানানবে না কাজী এদেরকে আরো দুনিয়াতে বাঁচতে দিলে এরা যাদেরকে জন্ম দিবে তাদেরকেও বেইমান বানাবে জাহান্নামি বানাবে এর চেয়ে বরং এদের নেক্সট জেনারেশনকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে দুনিয়ার থেকে উঠাই নিয়ে যান এদেরকে ধ্বংস করার জন্য দোয়া না এদের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য দোয়া তাইলে দোয়াটাকে বদুয়া বলা যায় তুমি জেনে শুনে তোমার কুফাল কফালে কুড়াল মারবে এতে আমার আর কিছু করার নাই কিন্তু মাসুম বাচ্চা তোমার ঘরে জন্ম দিয়া তার কফালে যেন কুড়াল মারতে না পারো তার ব্যবস্থা আল্লাহ বন্যা দিয়ে সব করে দিবে তাই নুহ আল ইসলাম আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি জানেন আমি দাওয়াত দিয়েছি তারা কবুল করে নেই এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না আল্লাহ ফাকরাবুল আলমিন তখন নোহ ইসলামকে জিজ্ঞেস করবেন আপনি যে দাওয়াত দিয়েছেন বেইমানেরা কবুল করেনি আপনার এ আপনার এই দাবির পক্ষে আপনার কোন সাক্ষী আছে নোহ ইসলাম বলবেন সাক্ষী আছে বলে কারা আখিরি জমানার নবী মোহাম্মদ সাল্লা ইসলাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী আমাদের এখানে আরো একটা কথা ভালো রকম মনে রাখা দরকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কারণ মানুষ বিচারক নিজে জানে না মামলার বিষয় সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারক যাচাই করতে চায় এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না আল্লাহ নিজেই জানেন কোন দিন কার দ্বারা কোন ঘটনা কোথায় ঘটেছিল এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন ওয়াকফাবিল্লাহি শাহিদা ওয়াকফাবিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট কিন্তু নূহ আলহিসের ঘটনায় আল্লাহ কেন জিজ্ঞেস করবেন আপনার কি কোন সাক্ষী আছে কারণ আল্লাহ জানেন নু ইসলাম সাক্ষী পেশ করলেই বেইমানেরা হাসরের মাঠে একটা জেরা বাদাইয়া দিবে এই জেরার নিষ্পত্তিতে হাসরের মাঠে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদুর রসুল ইসলাম সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মতেরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই বিষয়টা হাসরের মাঠে প্রকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নুহ নবীর কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয় সহি বখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন তখন আমার উম্মতেরা নহু নবীর পক্ষে সাক্ষী দিবে বেইমানেরা বলবে এদের বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে কেন অনাস্থা বলে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এরা কেউ দুনিয়াতে ছিল না ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না কিছু দেখলো না এই অন্ধ সাক্ষী আমরা মানি না আল্লাহ আপনাদেরকে তখন জিজ্ঞেস করবেন তোমরা দেখলে না ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলে না অন্ধ কি দিলে কেন রাসুল বলেন আমার উন্মতেরা বলবে হে আল্লাহ আপনি আমাদের কাছে মোহাম্মদুর রসলামকে পাঠিয়েছিলেন তার কাছে কোরআন নাজিল করেছিলেন সেই কোরআনে আপনি ঘটনা নিজে বলে দিয়েছিলেন আপনার কোরআন থেকে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সুতরাং আপনার কোরআন যদি সত্য হয় তাহলে নবী যে আমাদের শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া সত্য নবীর শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমাদের সাক্ষ্য দেওয়া সত্য আমাদের সাক্ষ্য দেওয়া যদি সত্য হয় তাহলে নূহ আল ইসলামের দাবি সত্য নূহ আল ইসলামের দাবি যদি সত্য হয় বেঈমানদের অনাস্থা ক্যান্সেল সম্পূর্ণ ঘটনাটা বলে আল্লাহ রসুল বলেন এইটা হল সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের তফসির এবার কিসের তফসির কিসের দ্বারা হইল এবার তফসিরুল কোরআন কিসের দ্বারা হইল নবীন বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন কোরআনের সহি তফসির পাওয়া যায় কত ঠিকানায় এক নম্বর তো সিরুল কোরআন বিল কোরআন দুই নম্বর তো সিরুল কোরআন বিল হাদিস দুই তিন নম্বর হাদিসের দ্বারাও যদি কোনো বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিস দুটাই আল্লাহ রসুল উস্তাদ হয়ে সর্বপ্রথম সরাসরি শিক্ষা দিয়েছিলেন সাহাবাই কেরাম সুতরাং সাহাবাই কেরামের কাছ থেকে তার সুস্পষ্ট সমাধান নিতে হবে এই জন্য কোরআনের সহি তফসিরের তিন নম্বর ঠিকানা সাহাবাই কেরামের জিন্দগি সাহাবাই কেরামের জিন্দগি সাহাবাই কেরাম কোন আয়াতের মর্ম কিভাবে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম কোন রসুলের কোন হাদিসের ব্যাখ্যা রসুলের কিভাবে দিয়েছেন সেখান থেকে কোরআনের সহি তফসির পাইতে পারব এর সহজ একটা উদাহরণ হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আফুল্লুহা দাড়ি লম্বা করো দাড়ি লম্বা করো এক ইঞ্চি না দুই ইঞ্চি না তিন ইঞ্চি না পাঁচ ইঞ্চি না এক ফুট না তিন ফুট না আধ হাত না এক হাত কোন হাদিসে পাওয়া যায় না হাদিসটা সুস্পষ্ট হইল অস্পষ্ট এখন ব্যাখ্যার জন্য কোথায় যাব সাবাই সাবাই কোরআনে আল্লাহ বলেছেন আতিউর রাসুল রাসুলকে ফলো করো রাসুল বলেছেন দাড়ি লম্বা করো কিভাবে ফলো করবো লম্বার তো কোনো সীমানা নাই কিভাবে ফলো করবো সাহবায় কেরাম দাড়িকে মুষ্টিবদ্ধ ভাবে ধরতেন মুষ্টির বাইরের অংশ কাটতেন মুষ্টির ভিতরে নয় সুতরাং যে হাদিসে রসুল বলেছেন দাড়ি লম্বা করো এই হাদিসের লম্বার ব্যাখ্যা কোথায় খুঁজতে যাব সাহবায় কেরামের জিন্দিগি এই জন্য মুফাসিরাম লেখেন কোরআনের সহিত সিরের তিন নম্বর ঠিকানা হল সাহাবায় কেরামের আমল সাহাবায় কেরামের ব্যাখ্যা সাহাবায় কেরামের বিশ্লেষণ তফসিরুল কোরআন বি আসারি সাহাবাতি রবি আল্লাহ আর একটা উদাহরণ হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন হে পুরুষেরা তোমাদের নারীরা যদি মসজিদে নামাজের জন্য জমাতে যেতে চায় তাদেরকে বাধা দিও না রসুল এই কথা বলে চলে গেছেন রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হজরত আয়সা রাদি আল্লাহ তালানহা বলেন যে পরিবেশে রাসুল এই কথাটা বলেছিলেন বর্তমান সমাজে এই পরিবেশ নাই বর্তমান সমাজের পরিবেশ যদি রাসুল দেখতেন তাহলে সুস্পষ্টভাবে নারীদের মসজিদে যেতে নিষেধ করে দিতেন হজরত আয়সা সাহাবি কিনা রসুলের হাদিসটা আমরা যারা দেড় হাজার বছর পরে দুনিয়াতে আসলাম তারা বেশি বুঝলাম না নবীর সাহাবি রসুলের হাদিসটা বেশি বুঝেছিলেন শুধু সাহাবি না নবীর বিবিও হায় হায় নবীর বিবি আয়সা কত বড় জ্ঞানী ছিলেন কোরআন হাদিসের জ্ঞানে সেই দৃষ্টান্ত পেশ করার মতো সময় আমার হাতে নাই আমার ফাতান্নাকা ফুতুনা পর্যন্ত বুঝতে হবে সময় শেষ <laughs> পবিত্র কোরআনের সহি তফসিরের সর্বমোট ঠিকানা কতটা এক নম্বর তফসিরুল কোরআন বিল কোরআন দুই নম্বর তফসিরুল কোরআন বিল হাদিস তিন নম্বর তফসিরুল কোরআন বি আসারি সাহাবা চার নম্বর তফসিরুল কোরআন বি আকওয়ালি তাবেইন সাহাবাই কেরামের জিন্দগির দ্বারাও যদি কোনো বিষয়ে তোমরা সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে না পারো তাহলে সাহাবায় কেরামের হাতে গড়া ছাত্রদেরকে হাতে করা ছাত্রদেরকে তাবেইনদের মধ্যে একজন পৃথিবীর বিখ্যাত তাবে এই মুহাদ্দিস ছিলেন হজরত ইবনে সাহাব জুহরি রহমতুল্লাহ সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে হজরত ইবনে সাহাব জুহরি রহমতুল্লাহ আলী বলেন ইন্নাহাজাল ইলমা দিনুন ফানজুরু আম্মান তাখুজুনা দিনাকুম ইসলামী শিক্ষা এটাও তোমাদের ধর্ম ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের অঙ্গ আপনারা কি মনে করেন ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের অঙ্গ আমরা যদি যার জন্য যে পরিমাণ ইসলামী শিক্ষার দরকার তিনি যদি সেই পরিমাণ ইসলামী শিক্ষা গ্রহণ করি না তাহলে আমার ধর্মটা কমপ্লিট না ইনকমপ্লিট এবার বলেন তো আমাদের কার কার ধর্ম আছে কমপ্লিট বুঝতে হবে খুব ক্লিয়ারলি আমার ধর্ম শিক্ষাটাও আমার ধর্মের অঙ্গ মুসলিম শরীফের হাদিস উল্লেখ আছে বিশিষ্ট মহাদ্দেশ তাবেই হজরত জুহরি রহমতুল্লাহ আলী বলেন ইন্নাহাজাল ইলমা দিনুন ফানজুরু এই ইসলামী শিক্ষাটাও তোমার ইসলাম ধর্মের অঙ্গ সুতরাং এই ইসলাম শিক্ষাটাও যে তোমার ধর্ম এটা কার কাছে শিখতে গেলে আগে তাকে চিনে নিও আমরা ইসলাম ধর্ম কার কাছে শিখতে যাব আগে তাকে চিনে নেব কিনা যে নিজেই সব সব ইসলামী সমস্যাগুলির সমাধান জানে না তার কাছে গিয়া যদি আমি সমাধান চাই তাহলে তাবির তাবির এই ফর্মুলা রক্ষা করলাম না লঙ্ঘন করলাম যে ব্যক্তি নিজেই নামাজের মশালা জানে না আমি যদি তার কাছে নামাজের মশলা শিখতে যাই যে ব্যক্তি নিজেই রোজার মশলা জানে না আমি যদি তার কাছে রোজার মশলা শিখতে যাই এই জন্য আমরা যারা মশালা জিজ্ঞাসা করব আমাদের আল্লাহ বলেন তোমরা যেই বিষয়টা জানো না ওইটা তার কাছে জিজ্ঞাসা করবে যিনি জানেন তার কাছে জিজ্ঞাসা করবে কাজে আমরা যারা জানি না জানার জন্য যদি জিজ্ঞাসা করি যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে আর আমরা যারা জানি না আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলবো ভাই আমি এটা জানি না অমুক জানেন অথবা যিনি জানেন তার কাছে যাও জিজ্ঞাসা করারও নিয়ম আছে জবাব দেওয়ারও নিয়ম আছে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করার বেলা যার কাছে জিজ্ঞেস করতেছি সে জানে কিনা সেই খবর না নিয়েই জিজ্ঞাসা করতে যাই আর আমরা অনেক সময় ফতুয়া দেওয়ার সময়ও আমি নিজেই ফতুয়া শিখি নাই ফতুয়া দিয়া এলি <coughs> গেল এক ব্যাপার দ্বিতীয় ব্যাপার আমি যার কাছে জিজ্ঞাসা করবো ইসলামী সমস্যার সমাধান মানব জীবনের ইসলামী মানব জীবনের যে কোনো সমস্যার ইসলামী সমাধান আমি জিজ্ঞাসা করব। কার কাছে ইবনে সিহাব জুহরি বিশিষ্ট তাবি মুহাদ্দিস বলেন যিনি ইসলামী জ্ঞানে পারদর্শী এবং জ্ঞান অনুপাতে যার জ্ঞানে এবং আমলে মিল আছে জ্ঞানে এবং আমলে যার মিল আছে তার কাছ থেকে তুমি ইসলামী জ্ঞান শিখো ইসলাম ধর্ম যা যিনি ধার্মিক ধার্মিকের কাছ থেকে ধর্ম শিখো ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কাছ থেকে ইসলামী শিক্ষা গ্রহণ করো এই কথাটা আমরা হয়তো অনেকে বেখেয়ালে এই কথাটার গুরুত্ব না দিয়া আমরা ইসলামী শিক্ষা মেশিনের কাছে গ্রহণ করতে যাই যন্ত্রের কাছে ইন্টারনেটের কাছে টেলিভিশনের কাছে কম্পিউটারের কাছে ইসলামিক জ্ঞান শিখতে যাই ফানজুরু আম্মা তাহুজুনাকুম বলেননি রাসূল আম্মান তাহুজুনাকুম বলেছেন যে বস্তু যে বস্তুর কাছ থেকে তুমি ইসলাম শিখবে সেই বস্তুটা দেখে নাও বলেননি যে ব্যক্তির কাছে তুমি ইসলাম শিখবে সেই ব্যক্তিটাকে দেখে নেও বলেছেন আম্মা তাহুজুনা দিনাকুম না আম্মান তাহুজুনা দিনাকুম মা বলতে বস্তু বুঝায় মান বলতে ব্যক্তি বুঝায় বস্তুর কাছে ইসলাম শিখতে যাও রসুল বলেননি ব্যক্তির কাছে ইসলাম শিখতে যাও রসুল বলেছে এই ব্যক্তিবাদ দিয়া বস্তুকে যেদিন থেকে মুসলমান নিজের শিক্ষক নিযুক্ত করেছে সেই দিন থেকে মুসলমানের বিভ্রান্তির আর কোন সীমা শঙ্কা বাকি থাকে নাই সাহাবায় কেরামের কাছ থেকে যদি সুস্পষ্টভাবে কোন নূতন সমস্যার সমাধান আমরা অনুসন্ধান করে না পাই তাহলে সেই সমস্যার সমাধানের জন্য তফসিরুল কোরআনের চতুর্থ ঠিকানা তাবে ইন তাবে ইনের কাছে যাব তাবে ইনের ফোনের যুগে যদি কোনো সমস্যা আসে সেই সমস্যার সমাধান তাবে ইনের বিবরণে যদি না পাওয়া যায় লেখেন তাহলে পাঁচ নম্বর ঠিকানা যাও কোরআনের সহি তফসির পাবে পাঁচ নম্বর ঠিকানা হলো ইজতেহাদুল মুস্তাহিদিন তফসিরুল কোরআন মুস্তাহিদিন মুস্তাহিদ ইমামগণ এরা কোরআনের কোন কোন মুস্তাহিদ ইমাম কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন কারণ মুস্তাহিদ ইমামগণ তাবে তাবে তাবে ইনের অন্তর্ভুক্ত তাবে তাবে ইন তাবে ইনের ছাত্র তাবে ইন মোহাম্মদুর রসুল্লাহ ছাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সৈয়দ আল্লাহ ছাত্র চার মজাহের তিন ইমাম পড়েছেন তাবে তাবে ইনের মধ্যে আর এক ইমাম তাবে ইনের মধ্যে ইমাম সাফি রহমতুল্লাহ আলহি ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহি এরা তিনজন তাবে তাবে ইনের অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তাবে ইনের অন্তর্ভুক্ত এক হাদিস আল্লাহ রসুল বলেন আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান হাইরুল কুরুনি কার্নি আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান তারপরে এদের পরবর্তী যুগের মুসলমান দুই নম্বরে সর্বশ্রেষ্ঠ মুসলমান তারপরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান বলুন রাসুলের যুগের মুসলমানেরা কারা এর পরের যুগের মুসলমানেরা কারা এর পরের যুগের মুসলমানেরা কারা এই তিন দল মুসলমান রাসুলের সার্টিফিকেট প্রাপ্ত কিনা খাইরুল কুরুনে কারণী আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান তারপরে দুই নম্বরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান তারপরে তিন নম্বরে এদের পরবর্তী যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান আমাদের চেয়ে স্বল্প জ্ঞানী হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মুসলমান আমাদের চেয়ে কম আমলওয়ালা হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ মুসলমান না পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদের চেয়ে তাবি তাবিনের এলিম এবং আমল বেশি তাদের তাবেইনের চেয়ে তাবেইনের এলিম এবং আমল বেশি তাবেইনের চেয়ে সাহাবাই কেরামের এলিম এবং আমল বেশি সাহাবাই কেরামের চেয়ে মোহাম্মদ রসুল্লাহর এলিম এবং আমল বেশি এই কথা বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে আল্লাহ কোরআনে কি বলেন আলু জিক্রি আলামুন জানো না যদি তাহলে যে জানে না তার কাছে যাও এই তিন যুগের মুসলমানেরা ইসলাম আমাদের চেয়ে বেশি জানেন কিনা বেশি মানেন কিনা তাহলে আমরা মানি না যারা কোথায় যাবো ওই তাদের কাছে যাব। এই জন্য মুফাসিরিনে কেরাম লেখেন সাহাবায় কেরামের দ্বারা যদি কোনো বিষয়ে সুস্পষ্ট মীমাংসা পাও না তাহলে তাবেইনের কাছে যাও তাবেইনের দ্বারা যদি পাও না মুস্তাহিদ ইমামগণের কাছে যাও তিন মাদাবের তিন ইমাম তাবে তাবেইন আর এক এক মাদাবের এক ইমাম তাবেইন সুতরাং পরবর্তী মুসলমানেরা কোনো সমস্যার সমাধান পাও না তিন মাদাবের ইমামের কাছে যাও পাও না এক মাদাবের ইমামের কাছে যাও তিন মাদাবের তিন ইমাম ইমাম সাফি শাফি রহমতুল্লাহ আলহি ইমাম মালিক রহমতুল্লাহ আলহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী এক মজাবের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইনি তাবে ইনের অন্তর্ভুক্ত আর তিন মজাবের তিন ইমাম তাবে তাবে ইনের অন্তর্ভুক্ত চারো মজাবের চারো ইমাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তিন যুগের অন্তর্ভুক্ত না বহির্ভূত যে রসুল বলেছেন শ্রেষ্ঠ যুগের মুসলমান তিন দল মুসলমান এরাই শ্রেষ্ঠ তিন তিন দল মুসলমানের অন্তর্ভুক্ত না বহির্ভূত পরবর্তীরা এদের চেয়ে বেশি জানে না কম জানে কম জাননেওয়ালারা আরো কম জাননেওয়ালার কাছে যাও না বেশি জাননেওয়ালার কাছে যাও কে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইনকুন তুমলা তালাম আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় নিশা এর উনষাট নম্বর আয়াতে বলেন আল্লাহ উলিল তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো আল্লাহর সুদা কথায় আল্লাহর হুকুম মানো তারপরে বলেন তোমরা রাসুলের হুকুম মানো তারপরে বলেন তোমরা উলুল আমরের হুকুম মানো তারপরে বলেন তোমরা যদি উলুল আমরের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তাহলে তোমরা তাহলে যার যে যার কথাটাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বেশি অনুকূল তার অনুকরণ করো এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসির কোরআন পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত অলি এই তিন গুণ এক ব্যক্তির মধ্যে হওয়া সহজ ব্যাপার নয় অত্যন্ত কঠিন ব্যাপার ইনি হলেন হজরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত মুফাসির কোরআনও ছিলেন পৃথিবীর বিখ্যাত দার্শনিকও ছিলেন পৃথিবীর বিখ্যাত অলিও ছিলেন তার অমর গ্রন্থ পৃথিবীর বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবিরে এই সুরায় নিসার উনষাট নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ ফকরবুল আলমিন আতিউল্লাহ বলে কোরআনকে ফলো করার নির্দেশ দিয়েছেন আতিউর রাসুল বলে আতিউর রাসুল বলে হাদিসকে ফলো করার নির্দেশ দিয়েছেন উলিল আমরে মিনকুম বলে উম্মতের ইজমাকে ফলো করার নির্দেশ দিয়েছেন আর ফাইন তানাজাতুম বলে মুস্তাহিদ ইমাম বনের দিমত হয়ে থাকলে যে কোনো মতকে ফলো করার নির্দেশ দিয়েছেন আমাদের মধ্যে অনেকে মনে এই প্রশ্ন জাগে যে মুস্তাহিদ ইমামগণের এক একজন যদি ভিন্ন ভিন্ন জন যদি ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তাহলে তো নিশ্চয়ই একটা ভুল হবে তাহলে আমি যে কোনো মুস্তাহিদ ইমামকে ফলো করলে আমিও তো একটা ভুল পথে চলে গেলাম যে শয়তানের ওয়াসওয়াসা সহি বহারি শরীফের হাদিসে তিরমিদি শরীফের হাদিসে আরো আরো বিভিন্ন সিহাসিত্তার কিতাবের হাদিসে সুস্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলে দিয়েছেন মুস্তাহিদদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তাহলে যে কোনো মুস্তাহিদের মত অনুসরণে সোয়াব আছে কোনো মুস্তাহিদের মত অনুসরণে গুণা নাই <coughs> এই জন্য মুহাসিরিনে কেরাম বলেন প্রথমত কোরআনের তফসির কোরআনের আয়াতে ওই কথাগুলি বুঝলে এখন এই কথাগুলি বুঝতে সহজ হবে প্রথমত কোরআনের সহি তফসির কোরআনের আয়াতে অনুসন্ধান করো না পাইলে রসুলের হাদিসে অনুসন্ধান করো না পাইলে সাহাবাই কেরামের জিন্দগিতে অনুসন্ধান করো সেখানে না পাইলে তাবে ইনের জিন্দগিতে অনুসন্ধান করো তাবে ইনের জিন্দগিতে না পাইলে মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ অনুসন্ধান করো এবার বলুন আমাদের চার মজাবের মুস্তাহিদ ইমামগণ রসুলের সার্টিফিকেট প্রাপ্ত তিন যুগের অন্তর্ভুক্ত কিনা আল্লাহ আলমিন কোরআনের আল্লাহর কোরআনের সুরাই নিসার উনষাট নম্বর আয়াতের আওতাভুক্ত কিনা আওতাভুক্ত আল্লাহ বলেন তাদের অনুসরণ করো এই জন্য মুফাসিরাম লেখেন সহি কোরআনের সহি তফসির পাওয়ার ছয় ঠিকানা এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস তিন নম্বর সাহাবাহিকেরামের জিন্দগি চার নম্বর তাবে ঈদের বিবরণ পাঁচ নম্বর মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণ তার দ্বারাও যদি সুস্পষ্ট মীমাংসা হয় না তারপরে তোমরা ছয় নম্বরে যাবে আরবি গ্রামার আরবি ডিকশনারি মাধ্যমে সহি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো এই ছয়টা ঠিকানাটাকেই ঠিকানা কি আরবি ভাষায় বলে তফসিরুল কোরআন বিল কোরআন তফসিরুল কোরআন বিল আহাদিস তফসিরুল কোরআন বি আসারি সাহাবা তফসিরুল কোরআন বি আকওয়ালি তাবেইন তফসিরুল কোরআন বি ইস্তেহাদিল মুস্তাহিদিন তফসিরুল কোরআন বিল কাওয়াইদিল আরবিয়া বিহাসবিমা এই ছয় ঠিকানার দ্বারা কোরআনের সহি তসির করবেন কে পৃথিবীর বিখ্যাত মুফাসিরে কোরআন আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহি আল ইতান ফি উলুমিল কোরআন নামক কিতাবে লিখেছেন এই ছয় ঠিকানার মাধ্যমে কোরআনের সহি তফসির করবেন ওই আলেম যার মধ্যে পনেরোটা এলেম আছে কতটা এলেন পনেরোটা এলেন এর মধ্যে সর্বপ্রথমটা হইল কোরআনের আরবি গ্রামারের তিনটা তিনটা অংশ আছে এক অংশের নাম এলমে সরফ এক অংশের নাম এলমে নহু এক অংশের নাম এলমে বালাগত এলমে সরফ মানে শব্দ বিন্যাস এলমে নহু অর্থ বাক্য বিন্যাস এলমে বালাগত অর্থ অলঙ্কার শাস্ত্র এক নম্বর আরবি গ্রামারের শব্দ বিন্যাস জানা থাকতে হবে তোমার দুই নম্বরে আরবি গ্রামারের বাক্য বিন্যাস জানা থাকতে হবে তোমার তিন নম্বরে আরবি গ্রামারের অলঙ্কার শাস্ত্র জানা থাকতে হবে তোমার ছয় ঠিকানার থেকে কোরআনের সহিত উদ্ধার করবেন যিনি ট্রান্সলেশন দেখে দেখে কোরআনের তর্জমা পড়েছেন নাকি আরবি গ্রামারের তিনোটা অংশ অংশের মধ্যে যার পারদর্শিতা আছে তিনোটা অংশের মধ্যে যার পারদ এইভাবে পনেরোটা এলেন যার মধ্যে আছে তিনি ছয় টিকাটার থেকে কোরআনের সহি তফসির উদ্ধার করবেন এর মধ্যে সবগুলি তো সিরিয়াল বাই সিরিয়াল বলার এখন টাইম নাই পনেরো নম্বরটা সম্পর্কে বলেন পনেরো নম্বর এলেমটার নাম হইল আল ইমুল্লাদুন্নি এর অর্থ হলো যে চোদ্দটা এলিমের দ্বারাও যদি তুমি কোরআনের সহি তফসির বুঝতে না পারো তোমার অন্তরটা যদি এমন পবিত্র হয় যে তুমি সকল প্রকার গুণার থেকে তুমি বিরত রয়েছ এবং আল্লাহর যাবতীয় বিধিবিধান এবং নবীর যাবতীয় সুন্নত তরিকা তুমি যথারীতি পালন করে চলেছ তাহলে তোমার আত্মাটা পবিত্র তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হও আল্লাহ ফকরাবুল আলমিন যেমন ভাবে মুসা আলহ ইসলামের মায়ের অন্তরে মুসা আল ইসলামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা ঢেলে দিয়েছিলেন তেমনি ভাবে আল্লাহ ফকরাবুল আলমিন এই অসমাধানকৃত সমস্যা সমস্যার সুস্পষ্ট সমাধান তোমার অন্তরে ঢেলে দিবেন আল্লাহর ঢেলে দেওয়া সেই জ্ঞানটাকে আল ইলমুল্লা দন্নি বলে যে পনেরো নম্বর এইরকম পনেরোটা এলেন যাদের মধ্যে তাকে এরা কোরআনের ছয় ঠিকানার থেকে সহি তফসি বের করতে পারে আমরা এখানে যারা আছি আমাদের কতজনের মধ্যে পনেরো নম্বরটা আছে তাহলে আমি নিজে নিজে ট্রান্সলেশন ট্রান্সলেশন পরে পরে মুফাসিরে কোরআন হতে পারবো এই পনেরো ঠিকানার মাধ্যমে এই পনেরো এলিমের মাধ্যমে ছয় ঠিকানার থেকে যারা কোরআনের তসির করবেন এদেরকে মুফাসিরিনে কোরআন বলা হয় এদের সর্বমোট তিনটা ক্লাস আছে মুফাসিরদের ক্লাস কতটা first class second class third class first class second class third class first ক্লাসের মুফাসিরগণ কারা সেকেন্ড ক্লাসের মুফাসিরগণ কারা থার্ড ক্লাসের মুফাসিরগণ কারা অবশ্যই অন্তত আমরা যারা তসির করি আমার মনে মনে জানা থাকতে হবে আমি কোন ক্লাসের মুফাসির জানা থাকতে হবে কিনা জানা থাকতে হবে না আমরা যারা ছাত্রদেরকে ক্লাসে পড়াই আমার কি জানা থাকতে হবে না আমি কোন ক্লাসে পড়াবার যোগ্য না জানা থাকতে হবে না ঠিক তেমনি ভাবে যারা তফসির করি আমাদের মনে মনে জানা থাকতে হবে কোন ক্লাসের মুফাসির এই জন্য মুফাসিরিনদের ক্লাস যে তিনটা ফার্স্ট ক্লাসের মুফাসির কারা আমাদের জানা থাকতে হবে সেকেন্ড ক্লাসের মুফাসির কারা আমাদের জানা থাকতে হবে থার্ড ক্লাসের মুফাসির কারা আমাদের জানা থাকতে হবে উসুলের কিতাবে উসুলে তফসিরের কিতাবে মুফাসির ইনেকরাম লিখেছেন পনেরো ঠিকানার ছয় ঠিকানার থেকে পনেরো এলিমের মাধ্যমে কোরআনের সহি তফসির উদ্ধার করার জন্য যার কোন ইমামকে ফলো করার দরকার পড়ে না ইনি ফার্স্ট ক্লাসের মুফাসির যার মধ্যে পনেরোটা এলিম আছে ছয় ঠিকানার থেকে সহি তফসির উদ্ধার করতে পারেন কিন্তু তারপরও কোন ইমামকে তার ফলো করতে হয় ইনি সেকেন্ড ক্লাসের মুফাসির ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসের ব্যবধান কি হলো ফার্স্ট ক্লাসের ফার্স্ট ক্লাসের পনেরোটা ছয় ঠিকানার থেকে উদ্ধার করেন সেকেন্ড পনেরোটা ছয় থেকে উদ্ধার করেন তাহলে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড কিভাবে ইমাম ফলো করা না করার দরকার হওয়া না করার ব্যাপারে ফার্স্ট ক্লাসের মুফাসিরগণকে কোন ইমামকে ফলো করতে হয় না আর সেকেন্ড ক্লাসের মুফাসির পনেরো এলিমের যোগ্যতা নিয়েও কোন ইলাম ইমামকে ফলো না করে পারেন না চার মজাবের চার ইমাম ফার্স্ট ক্লাস মুফাসির হানাফি মজাহের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলহি ইমাম জুফর রহমতুল্লাহ আলহি এরা ফার্স্ট ক্লাস মুফাসির নন এরা সেকেন্ড ক্লাস মুফাসির বলুন তো কেন ইমাম আবু ইউসুফ আবু হানিফাকে ফলো করতে হয় ইমাম মোহাম্মদ আবু হানিফাকে ফলো করতে হয় ইমাম জোফর আবু হানিফাকে ফলো করতে হয় কোরআনের সহি তফসির উদ্ধার করার জন্য ইমাম আবু ইউসুফের মতো ব্যক্তি যদি ইমাম মুহাম্মদের মতো ব্যক্তি যদি ইমাম জুফরের মতো ব্যক্তি যদি কোরআনের সহিত সির উদ্ধার করার জন্য পনেরো এলিম টাকা সত্ত্বেও ছয় ঠিকানার থেকে তো সির উদ্ধার করতে ইমাম আবু হানিফাকে ফলো করতে হয় এবার বলুন আমাকে কি করতে হবে থার্ড ক্লাসের মুফাসির কাকে বলে যিনি পনেরো এলিমের অধিকারী নন যিনি পনেরো এলিমের অধিকারী হন কোরআন মোটামুটি বুঝার জন্য যতটুকু আরবি আরবি জানা দরকার ততটুকু আরবি জানেন আর কোন আয়াতের ব্যাখ্যায় প্রথম শ্রেণীর মুফাসিরগণ কি বলেছেন কোন আয়াতের ব্যাখ্যায় দ্বিতীয় শ্রেণীর মুফাসিরগণ কি লেখেছেন তা বোঝার যোগ্যতা থাকতে হবে থার্ড ক্লাস মুফাসির থার্ড ক্লাস শব্দটা মনে মনে কর শুনে মনে করছেন এটা একটা অর্ডিনারি ব্যাপার একটা শব্দটা শুনে মনে করছেন অর্ডিনারি ব্যাপার প্রথম শ্রেণীর মুফাসিরগণ কোন আয়াতের তফসির কিভাবে করেছেন দ্বিতীয় শ্রেণীর মুফাসিরগণ কোন আয়াতের তফসির কিভাবে করেছেন বুঝার মতো যোগ্যতা যার নাই সে পাঁচ ক্লাসের মুফাসির হতে পারে না